ব্যাপক শব্দ যা প্রকাশ্যে ও অপ্রকাশ্যে পালনকৃত এমন সব কথা ও কাজের সমষ্টি যা আল্লাহ পছন্দ করেন ও ভালোবাসেন আল্লাহর এবাদত গ্রহণীয় হওয়ার জন্য যে কোনো মমিনের যে কোনো এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুটো শর্ত প্রথম শর্ত হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর এবাদত করতে হবে পবিত্র কোরআনের সুরা আল বাইয়ানাতে বলা হয়েছে অমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন তাদের কেবলমাত্র আল্লাহর জন্য খালেস করে একনিষ্ঠ করে এবাদত করতে বলা হয়েছে এ কারণে প্রথম শর্ত হচ্ছে এখলাস নিয়াত শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার নিয়াতে করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে ইত্তেবা ও সুন্নাতে রাসুলিল্লাহ সাল আলহি ওসাল্লাম আল্লাহর রাসুলের সুন্নার আনুগত্য করা কারণ এখলাস যতই থাকুক না কেন যদি রাসুল সাল আলহি ওসাল্লামের আনুগত্য না থাকে ইত্তেবা না থাকে তাহলে তা কিছুতেই গ্রহণযোগ্য হবে না মনে করুন মাগরিবের নামাজ বা সালাত আল্লাহ রাব্বুর আলামিন ফরজ করেছেন আল্লাহর রাসুলের তরিকা হচ্ছে তা তিন রাকাত আদায় করা এখন কেউ যদি এখলাসের সঙ্গে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই তিন রাকাতের পরিবর্তে চার রাকাত মাগরীবের সালাত আদায় করে তাকে আল্লাহ গ্রহণ করবেন অবশ্যই করবেন না তা শুদ্ধ হবে না ঠিক তেমনি ভাবে মনে রাখতে হবে যে কোনো আবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথমে যেমন এখলাসুল নিয়াত শর্ত ঠিক তেমনি ভাবে এত্তেবা ও শর্ত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র কোরআনে ঘোষণা করেছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله হে নবী আপনি আপনার উম্মাত বিশ্ব মানবতাকে জানিয়ে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা সত্যিকারে আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে আমার আনুগত্য করো আমার ইত্তেবা করো এখানে ইত্তেবা করতে বলা হয়েছে এরপরে এই দুই শর্ত পূরণ করে যদি এবাদত করে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলমিন সেটি গ্রহণ করবেন এবং এই দুর্শর্ত শর্ত পালন করে যদি এবাদত করা হয় আর তারপরেও তাতে কোনো রকম ত্রুটি বিচ্যুতি দেখা দেয় আল্লাহ রাব্বুল আলমিন সে ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যবস্থাও রেখেছেন আজকের আমাদের আলোচ্য বিষয় সাদাকাতুল ফিতর এটা এরকমই একটি বিষয় সিয়াম হল মহান আল্লাহ সুবাহান এবাদতের মধ্যে অন্যতম একটি এবাদত আর এই সিয়াম পালনে যে সকল ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সাদাকাতুল ফিতর আদায়ের বিধান রেখেছেন এ বিধান আমাদের সুবিধার্থে পরিবর্তন ও পরিমর্জন করা সমচীন নয় কেননা ইসলাম হল একমাত্র অভ্রান্ত ত্রুটিমুক্ত এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিন ইসলাম যখন পূর্ণতা পেয়েছে তখন অপূর্ণতার সংশয়ে মনে ঠাই দেওয়া নিতান্তই মূর্খতা আল্লাহ সুবহান ঘোষণা করেছেন আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি সুতরাং দিনকে অপূর্ণাঙ্গ মনে করার অর্থই হল কোরআন হাদিসের অপূর্ণতা আর এটা অসম্ভব অযৌক্তিক ও ভ্রান্ত ধারণা মাত্র আল্লাহ আমাদের এর থেকে পানা দান করুন পূর্ববর্তী নবী রাসুলগণের প্রতি আল্লাহ সুবাহান অবতীর্ণ আসমানে গ্রন্থগুলো বিকৃত করা হয়েছে কিন্তু শেষ নবী মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ কোরআন অবিকৃত অবস্থায় বিদ্যমান কেননা এটা হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছেন পবিত্র কোরআন এর সাদ হয়েছে ইন্না নাহনু ইন্না লাহু লাহাফিজুন এ কোরআন আমি অবতীর্ণ করেছি আমি নিজেই এই কোরআনের সংরক্ষণকারী সুতরাং এই কোরআনের পরিবর্তন করা কোরআনের বিধানকে পরিবর্তন করা কোনো মুমিনের কাজ হতে পারে না অবশ্য রাসুল সাল আলহি ওয়াসাল্লামের হাদিসকে বিকৃত করার অপপ্রয়াস চালানো হয়েছে কিন্তু সেক্ষেত্রেও মহাদ্দেশিনগণ যুগে যুগে আক্রান্ত পরিশ্রম করে সমস্ত জাল ভুয়া হাদিসগুলোকে চিহ্নিত করে হাদিসকে যারা জালিয়াতি করত তাদেরকে চিহ্নিত করে ইসলামের এই বিশাল হাদিস ভান্ডারকেও তারা সংরক্ষণ করেছেন এরপরেও কিছু লোকেরা কেয়াস করে অথবা আন্দাজ করে নিজের আকল বুদ্ধি বিবেচনা খাটিয়ে হাদিস বিকৃত করার চেষ্টা করেছে আর সাদাকাতুল ফিতির এটাও তার থেকে বাদ পড়েনি সাদাকাতুল ফিতর আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন খাদ্যদ্রব্যের মাধ্যমে আদায় করা মানুষেরা নিজেদের কেয়াস করে বুদ্ধি খাটিয়ে সেই খাদ্যদ্রব্যের পরিবর্তে অর্থ টাকা পয়সা এবং খাদ্যের সমমূল্য দা পয়সা দিয়ে আদায় করাকে তারা জায়েজ করে দিয়েছে আমরা সাদাকাতুল ফেতের সম্পর্কে এজন্য আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লামের গুলো আমরা দেখতে পাচ্ছি সাদাকাতুল ফিতর মুসলিম জাতির নারী পুরুষ ছোট বড় সকলের জন্য আদায় করা ফরজ এ প্রসঙ্গে আবদুল্লাহ ইবনে অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على الحر والعبد والذكر والأنثى الصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة رسول الله صلى الله عليه وسلم সিও উম্মতের কৃতদাস ও স্বাধীন নারী পুরুষ ছোট বড় সকলের উপর মাথা পিছু এক পরিমাণ খেজুর বা জব সাদাকাতুল ফিতের হিসাবে ফরজ করেছেন এবং তা ঈদগাহের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে আদায় করার নির্দেশ করেছেন হাদিসটি বুখারি মুসলিম সহ বিভিন্ন কেতাবে রয়েছে মেশকাতের আঠারোশো পনেরো নম্বর হাদিস দেখতে পারেন ঈদের দিন সকালেও যদি কেউ মৃত্যুবরণ করেন তার জন্য ফেতরা আদায় করা ফরজ নয় আবার ঈদের দিন সকালে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হলে তার পক্ষ থেকে ফেতরা আদায় করা ফরজ এমনিভাবে সাদাকাতুল ফিতির হল জানের সাদাকা মালের নয় বিধায় জীবিত সকল মুসলিমের জানের সাদাকা আদায় করা ওয়াজিব কোনো ব্যক্তি সিয়াম পালনে সক্ষম না হলেও তার জন্য ফেতরা আদায় করা ফরজ এবারে আমরা আলোচনা করব সাদাকাতুল ফিতরের পরিমাণ নিয়ে আমাদের দেশে প্রতি বছর রমজান মাসে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সরকারিভাবে একটা ঘোষণা আছে এবারের সাদাকা এত টাকা অথচ এবারের ফেতরা এত টাকা নির্ধারণ করার অধিকার কে দিল সাদাকাতুল ফিতির সম্পর্কে আমাদের মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাআম মিন তাআমিন যে অঞ্চলে যে খাদ্যটা প্রধান ওই অঞ্চলের প্রধান খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে সাদাকাতুল ফিতরের পরিমাণ হচ্ছে মাথা পিছু এক সা খাদ্যশস্য জাকাতুল ফেতর হিসাবে বের করতে হবে সা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের যুগের এক ধরনের ওজন করার পাত্র রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের যুগের যে সা ব্যবহার হতো এই সাতে সবচেয়ে ভালো গম যদি রাখা হয় তাহলে দুই কেজি চল্লিশ গ্রাম হয় অবশ্য বিভিন্ন ফসলের সা ওজন হিসাবে বিভিন্ন হয় এক সা চাউল প্রায় দুই কেজি পাঁচশো গ্রাম হয় তবে ওজন হিসাবে এক সা গাম জব ভুট্টা খেজুর ইত্যাদি দুই কেজি দুইশো পঁচিশ গ্রামের বেশি হয় ইরাকি এক সা হিসেবে দুই কেজি চারশো গ্রাম অথবা প্রমাণ সাইজ হাতের পূর্ণ চার অঞ্জলি চাউল বর্তমানে আমাদের দেশে একসাথে আড়াই কেজি চাউল হয় অর্ধসা ফেত্রা আদায় করা সুন্নাত বিরোধী কাজ মোয়াবিয়া রাদিয়াল্লাহ তাল আনহুর যুগে মদিনায় গম ছিল না সিরিয়া হতে গম আমদানি করা হতো তাই উচ্চ মূল্যের বিবেচনায় মহাবিয়া রাদিয়াল্লাহ আনহু অর্ধসা গম দ্বারা ফেতরা দিতেন বলেন দিতে বলেন কিন্তু বিশিষ্ট সাহাবি আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহ তালানু সহ অন্যান্য সাহাবিগণ আনহুর এই ইজতেহাদি সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং রাসুল্লাহ সাল আলিহি ওসাল্লামের নির্দেশ ও প্রথম যুগের আমলের উপরই কায়েম থাকেন যারা অর্ধসা গম ধারা ফেত্রা আদায় করেন তারা মোয়াবিয়া রাদিয়াল্লাহ তালা আনহের রায়ের অনুসরণ করেন মাত্র তারা আমিরে মোয়াবিয়া রাদি আল্লাহ তার আনহুর সুন্নাত পালন করছেন তার আদেশ পালন করছেন রাসুল সাল্লাহ সাল্লামের আদেশকে প্রত্যাখ্যান করছেন ইমাম নবমী রহমতুল্লাহ আলাই বলেন সুতরাং অর্ধ সা ফেতরা আদায় করা সুন্নার খেলাফ রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম জাকাতের ও ফেতরার যে হার নির্ধারণ করে দিয়েছেন তা বদল করার অধিকার কারো নেই এ ব্যাপারে অমর রাজি আল্লাহ তালানু একটি ফরমান লিখে আমর এবনে হাজম রহমাতুল্লাহ রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহ তালানহু এর নিকটে পাঠান যে জাকাতের নিসাব ও প্রত্যেক নিসাবে জাকাতের যে হার তা চিরদিনের জন্য আল্লাহ সুবাহ তার রাসুলের মাধ্যমে নির্দিষ্ট করে দিয়েছেন এটা পরিবর্তন করা পরিবর্ধন করার অধিকার কারো নেই এই জন্য মনে রাখতে হবে তাফসিরে মারিফুল কোরআনের পাঁচশো পঁচাত্তর পৃষ্ঠায় লেখা আছে অমর রাদি আল্লাহ আনহই ফরমান জারি করলেন যে এতে কোনো যুগে কোনো দেশে কম বেশি অথবা রদবদল করার অধিকার কারো নেই এবারে আমরা আলোচনা করব সাদাকাতুল ফিতির আদায় ও বন্টনের সময়কাল সাদাকাতুল ফিতির ঈদের দু একদিন পূর্বে আদায় করা ও পরে বন্টন করা অজীব ঈদুল ফিতরের পূর্বে সাহাবায় কেরাম বাইতুল মাল জমাকারীর নিকটে ফেতরা জমা করতেন ফেতরা আদায়ের এটাই সুন্নতি পন্থা যা ঈদের সালাতের পর হকদারগণের মধ্যে বন্টন করতে হবে বোখারি হাদিস নাম্বার পনেরোশো এগারো জাকাত অধ্যায় অনুচ্ছেদ সাতাত্তর আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফেতের আদায় করার নির্দেশ দিয়েছেন অন্যত্র রয়েছে ঈদের সালাতের পূর্বে দায়িত্বশীলের কাছে ফেতরা জমা করা ওয়াজিব এমনি অমর রাজি আল্লাহ তার আনহু ঈদের দুই একদিন পূর্বে জমাকারীর কাছে ফেতরা পাঠাতেন মোয়াত্তা ইমাম মালেক এর হাদিস নাম্বার তিনশো তেতাল্লিশ এবনে খুজাইমা দুই হাজার তিনশো সাতানব্বই নম্বর হাদিস হাদিসটি সহি এবনে আব্বাস আদি আল্লাহ তাল আনহু বলেন রসুল্লাহ সাল আলিহি ওসাল্লাম সিয়াম পালনকারীর জন্য সাদাকাতুল ফিতর আদায় অপরিহার্য করে দিয়েছেন যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে আদায় করবে তা সাদাকাতুল ফেতের হিসাবে গণ্য হবে আর যে ব্যক্তি ঈদের সালাতের পর আদায় করবে তা সাধারণ সাদাকা হিসাবে গণ্য হবে এটাও আবু দাউদ শরীফের এক হাজার ছয়শ নয় নম্বর হাদিসে বর্ণিত হয়েছে এবং হাদিসটি সহি ঈদের সালাতের পূর্বে ফিতরা বন্টন করার কোনো প্রমাণ পাওয়া যায় না বরং পরে বন্টনের প্রমাণ পাওয়া যায় ইবনে অমর রদি আল্লাহ আনহু অনুরূপভাবে জমা করত ঈদের সালাতের পরে ফেতরা পাওয়ার উপযুক্ত হাকদার যারা তাদের মধ্যে বন্টন করতেন ফথুল বাড়ি তিন নম্বর খণ্ডের চারশো উনচল্লিশ এবং চল্লিশ পৃষ্ঠায় রয়েছে মশালাটি অনেকে মনে করেন ঈদের সালাতের পূর্বে বন্টন করা হলে গরিবদের সুবিধা হবে কিন্তু এ মর্মে যে কয়টি বর্ণনা এসেছে তা গ্রহণযোগ্য নয় এই রাউল গলিল এর হাদিস নাম্বার আটশো চৌচল্লিশ তিন নাম্বার খণ্ডের তিনশো বত্রিশ নাম্বার পৃষ্ঠা দেখা যেতে পারে সুতরাং মহান আল্লাহ সুবাহ তার রাসুলের মাধ্যমে ফেতরা বন্টনের জন্য যে সময় নির্ধারণ করে দিয়েছেন তা পালন করা আবশ্যক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 ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের জন্য আল্লাহর পথে জেহাদকারীদের জন্য ও মুসাফেরদের জন্য এই হলো আল্লাহর নির্ধারিত বিধান সুরায় তবা নয় নম্বর সুরার ষাট নম্বর আয়াত উপরোক্ত আয়াতে আল্লাহ সুবহান যাদের কথা বলেছেন তারা প্রত্যেকেই যেমন জাকাতের হকদার তেমনি ভাবে ফেতরা পাওয়ার উপযুক্ত তবে এক্ষেত্রে মনে রাখতে হবে জাকাত এবং ফেতরার সময় এলেই আমাদের দেশের মাদ্রাসাগুলো থেকে এই জন্য অনেক চাপ দেওয়া হয় ফায়দা বুঝানো হয় বলা হয়ে থাকে একদিকে গরিবকেও সাহায্য করা হলো অপরদিকে দিনে এলেম চর্চা সাহায্য করা হলো কথাটা খুবই সুন্দর এবং ভালো তবে মনে রাখতে হবে যেই কোনো মাদ্রাসা এটা পাওয়ার উপযুক্ত নয় যে সমস্ত মাদ্রাসাগুলোতে মিলাদ শেখানো হয় যে সকল মাদ্রাসাগুলোর বোখারি খতমের নামে যখন লেখাপড়া শেষ করে মাদ্রাসার জীবন সমাপন করে কর্মজীবনে চলে যাওয়ার সময় সেই সময় বুখারি শরীফের সর্বশেষ হাদিসের ক্লাস আনুষ্ঠানিকভাবে করাতে গিয়ে খতমে বুখারির অনুষ্ঠানে ছাত্রদেরকে বলা হয় বাবারা তোমরা এখন জাহিরি এলেম শেষ করে যাচ্ছ বাতেনি এলেম অর্জন করার জন্য একজন পীরের হাতে বায়াত দিয়ে মরিদ হয়ে যেও যে সকল মাদ্রাসায় এইরকম ভাবে পীর মুরিদি শিক্ষা দেওয়া হয় পীরের কাছে বায়াত দেওয়ার জন্য উৎসাহিত করা হয় যে সকল মাদ্রাসায় শিখানো হয় এলেম দর সিনা নাদার সফিনা এলেম তো রয়েছে পীরের সিনার মধ্যে পীরের সিনায় সিনা মিলাইলে এলেম পাওয়া যাবে পীরের দিলে দিল মিশাইলে মুর্দা দিল জিন্দা হয় অতুলত রিয়ার তলে ডোবা তরি ভেসে যায় কেন ভাবো জুদা জুদা যেহি মুর্শিদে সেহি খোদা ওই নামেতে ডুবে রও এইসব শিক্ষা দেওয়া হয় যে সকল মাদ্রাসায় যে সকল মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আইহাল কৌমুল্লাদি ফিল মাদ্রাসা কুল্লামা হাসল তুমুহু ওয়াসওয়াসা ওহে যারা মাদ্রাসায় লেখাপড়া করে শেষ করেছ এতদিন যা পড়াশোনা করেছে এগুলো সব ধোকা এলমে নিস্তে গায়রে এলমে আসে কি মা বাকিয়া ইবলি সে শকি আসল এলেম তো হচ্ছে আসে কি এলেম যেটা আসবে পীরের সিনার মাধ্যমে পীরের কাছে বায়াত হলে পীর তোমার দিকে তাওয়াজ্জু দিলে এর মধ্যে এলেম এসে যাবে এজন্য চরমনার পীর সাহেব তার বইতে লিখেছেন কুম্ভীর তার ডিমের ভিতরে তাও দেয় দূরের থেকে নজর দিয়ে কুম্ভীর যদি মানে কুমির আর কি মনে হয় কুম্ভীর যদি দূরের থেকে দৃষ্টি দিয়ে ডিমের ভিতরে তাও দিতে পারে ভাব দিতে পারে তাহলে পীর কেন ফয়েজ দিয়ে ভিতরে এলেম ঢুকাতে পারবে না এই সকল যুক্তি দিয়ে যারা মাদ্রাসায় কোরআন হাদিসের এলেম শিক্ষার পরেও শিক্ষা দেওয়ার পরেও তাদেরকে পীর মরে দিতে উৎসাহিত করে তাবিজ লেখতে উৎসাহিত করে এবং শুধু উৎসাহিতই নয় তাবিজের ফজিলাত বয়ান করে এমনি ভাবে যে সকল মাদ্রাসায় পড়ুয়া আলেমেরা কোরআনটাকে মনে করলো তাবিজ বানিয়ে ঝুলিয়ে দেওয়ার জন্য নাজিল করা হয়েছে অথবা ভূত ছাড়ানোর জন্য চিনির প্লেটে লিখে মেসকোজা প্রাণ দ্বারা লিখে ধুয়ে ধুয়ে খেতে হবে যে সমস্ত মাদ্রাসাগুলোতে খতনে কোরআন খাতমে তাহালিল খাতমে তসবি খাতমা খাজা গান এই সমস্ত শেখানো হয় যে সকল মাদ্রাসাগুলোতে বিভিন্ন রকমের হিলা শেখানো হয় জাকাতের জন্য বৎসর পূর্ণ হওয়া শর্ত হিলায় লেখা আছে কিতাব পড়ানো হয় সে কিতাবে লেখা আছে যদি বৎসর শেষ হওয়া দুই একদিন আগে জাকাত পরিমাণ টাকা স্ত্রী অথবা অন্য কারো মালিকানায় দিয়ে দিল তাহলে তার উপরে জাকাত ফরজ থাকে না কারণ বৎসর পূর্ণ হয় নাই স্ত্রীকে যদি বলা হয় জাকাত ফরজ হয়েছে জাকাত দাও সে বলবে না আমি তো দুই দিন আগে মালিক হলাম বৎসর পূর্ণ হয় নাই আবার স্ত্রীর যখন বৎসর পূর্ণ হতে লাগবে দু একদিন আগে সে আবার তার আরেকজন ছেলেকে মালিক বানিয়ে দিল এমনিভাবে যে সকল জায়গায় শেখানো হয় আর ঋণ থাকলে জাকাত ফরজ হয় না অতএব কোটি কোটি পতি যারা বাংলাদেশের তো তারা যেহেতু ব্যাংক ঋণে আবদ্ধ আছে তাদের আর জাকাত দিতে হয় না তারা বলে আমরা যে পরিমাণ টাকার মালিক তার চেয়ে কয়েক গুণ বেশি ঋণী আছি অথচ ঋণের প্রকার আছে ঋণ থাকলে যে পরিমাণ ঋণ সে পরিমাণ বাদ দিয়ে জাকাত দিতে হবে এটা ঠিক তবে সে ঋণের স্তর আছে দীর্ঘ মেয়াদি ঋণ যেগুলো আছে যেগুলো এই বছর আদায় করতে হবে না ওই ঋণ এবছরের জাকাত থেকে বাদও যাবে না বিস্তারিত লেখা আছে আমার কেতাবুজ জাকাতের ভিতরে ওখানে দেখে নিবেন আমি বলছিলাম জাকাত মাদ্রাসায় দিতে হবে ঠিক আছে গরিব এলেম তালেবুল এলেম যারা এলেম অর্জন করে এমনি ভাবে সাদাকাতুল ফেতের এদেরকে দিতে হবে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যারা জীবন উৎসর্গ করেছে তাদের সহযোগিতা করা তাদের স্ত্রী সন্তানদেরকে সাহায্য করা তাদের অস্ত্র এবং যুদ্ধের সামান খরিদ করার জন্য সাহায্য করা এটা জাকাতের একটা বড় অংশ বড় খাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণিত সুরায় তবার ষাট নম্বর আয়াতে যে আটটি খাত বয়ান করেছেন তার মধ্যে একটি হচ্ছে অফি সাবির আল্লাহর রাস্তায় এখানে আল্লাহর রাস্তায় বলতে আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে তাদেরকে বুঝানো হয়েছে এটাই গ্রহণযোগ্য তাফসির এবং মুফাসসিরিনদের বক্তব্য আজকে যারা বার্মা আরাকানে ফিলিস্তিনে আফগানিস্তানে ইরাকে কাশ্মীরে চেসনিয়া বসনিয়া দুনিয়ার যেখানেই মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে সেই নির্যাতিত নিপীড়িত মুসলিমদের উদ্ধারের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জেহাদ করছে যুদ্ধ করছে বর্তমান যুগে জাকাত পাওয়ার একমাত্র হকদার তারাই ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই তার মজমুয়াতুল ফাতাওয়া নামক কিতাবে লিখেছেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল একদিকে একদল গরিব ক্ষুধার্ত লোকেরা না খেয়ে মারা যাচ্ছে আর একদিকে মুজাহিদিনদের অস্ত্র ক্রয়ের জন্য অর্থের প্রয়োজন এখন আমরা কাদেরকে সাহায্য করব ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই লিখেছেন যদি এরকম হাজারো লক্ষ গরিব না খেয়ে মারা যায় তারপরেও মুজাহিদিনদেরকে সাহায্য করতে হবে কারণ গরিবরা মারা গেলে কয়েকজন গরিব মারা গেল কিন্তু যদি মুজাহিদিনদের ক্ষতি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইসলামের ক্ষতি হয়ে যাবে ইসলাম মরে যাবে ইসলামকে জীবিত রাখা প্রথম শর্ত এজন্য জাকাত আদায় করার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই গুরুত্বপূর্ণ যে খাত এটাকে মানুষ বেমালুম ভুলে গেছে আল্লাহর রাস্তায় বলতে কাদেরকে বোঝানো হয়েছে এটা মানুষ ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করতে চায় ফেলেছে আমাদেরকে আবার সেই সঠিক অর্থ মানুষকে বুঝাতে হবে এবং সে খাতে আমাদের জাকাত আদায় করতে হবে হ্যাঁ যে সকল মাদ্রাসায় তাওহীদ শিক্ষা দেওয়া হয় শিরিক বেদাত বিরোধী শিক্ষা দেওয়া হয় যে সকল মাদ্রাসাগুলোতে কোনো বেদাত শিক্ষা দেওয়া হয় না কোরআন এবং সুন্নার উপরে প্রতিষ্ঠিত সে সকল মাদ্রাসা চলার জন্য তাদের ছাত্রদেরকে সাহায্য করার জন্য তাদের আবাসন তৈরি করে দেওয়ার জন্য জাকাত এবং ফেতরা সাহায্য করতে হবে এবারে আমরা আলোচনা করব সাদাকাতুল ফেতের কোন বস্তু দ্বারা আদায় করা ওয়াজিব আমরা আগেই বলেছি সাদাকাতুল ফেতের প্রত্যেক দেশের প্রধান খাদ্য দিয়ে ফেতরা আদায় করবে এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে عن أبي رجاء رضي الله تعالى عنه قال سمعت ابن عباس يخطب على منبركم يعني منبر البصرة يقول صدقة الفطر صاع من طعام আবু রাজা রহমাতুল্লাহ আলাই বলেন একজন বিশিষ্ট তাবেই তিনি বলেন আমি এমনি আব্বাস আল্লাহ তার আনহুকে বলতে শুনেছি তিনি তোমাদের মেম্বারে অর্থাৎ বসরার মেম্বারে দাঁড়িয়ে খুদ্া দানরত অবস্থায় বলতেছিলেন সাদাকাতুল ফেতরের পরিমাণ হল মাথা পিছু এক সা খাদ্যদ্রব্য মিন্ত আমিন সাউমিন তো আমিন একসা খাদ্যদ্রব্য হাদিসটি নাসাই শরীফে আছে দুই হাজার পাঁচশো বাইশ নম্বর হাদিস এবং সহি হাদিস আরও একটি হাদিসে বলা হয়েছে আনাবি সাঈদ ইল খুদ্রি রাদি আল্লাহ তাল আনহু ইয়াকুল কুন্না নুখরিজু যাকাত আল ফিত্রে সাআম মিন তামিন আও সাআম মিন শাঈরিন আও সাআম মিন থামারিন আও সাআম মিন আকৃতিন মিন অর্থ আমরা রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের যুগে জাকাতুল ফেতের আদায় করতাম একসা খাদ্য তাম একসা খাদ্যদ্রব্য দিয়ে অথবা একসা জব অথবা একসা খেজুর অথবা একসা পনির অথবা একসা কিশমিশ দিয়ে এ হাদিসটি আছে বোখারি শরীফে মুসলিম শরীফে মেশকাতের আঠারোশো ষোলো নম্বর হাদিসটা দেখতে পারেন আমাদের এই কৃষি প্রধান দেশে প্রধান খাদ্য হচ্ছে চাউল সে কারণে এদেশে চাউল দিয়ে সাদাকাতুল ফেতের আদায় করাই উত্তম খাদ্যশস্যের মূল্য দিয়ে সাদাকাতুল ফেতের আদায় করার সপক্ষে কোরআন হাদিসে স্পষ্ট কোনো দলিল নেই সুতরাং মুদ্রা দিয়ে টাকা পয়সা দিয়ে ফেতরা আদায় করা কোনো বিশিষ্ট জনের তাকলিদ বা অন্ধ অনুকরণ ছাড়া আর কিছুই নয় আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে হলে নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের পন্থাই তা অপরিহার্য আমরা এজন্য আগেই শর্ত বলেছিলাম তেবাও সুন্না তাছাড়া চার খলিফা সাহাবায় কেরাম তাবে আইন তাবে তাবে আইন এরা সকলেই দ্রব্য দিয়ে ফেতরা আদায় করেছেন খাদ্যশস্যের মূল্যে ফেতরা আদায়ের সপক্ষে কোন সহি দুর্বল মৌজু হাদিস পর্যন্ত পাওয়া যাবে না সুতরাং খাদ্যশস্য দিয়ে ফেতরা আদায় করতে হবে মূল্য দিয়ে নয় খাদ্যশস্য ব্যতীত অন্য কোনো দিনার দেড়হাম টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় প্রশ করেছেন এ মর্মে রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবায় কেরাম তাবে আইন এর কোনো আমল পাওয়া যায় না বরং খাদ্যশস্যের সপক্ষে হাদিস এসেছে আবু সাইদ খুদরি রাজি আল্লাহ তালা আনহু বলেন আমরা খাদ্যশস্য তো আম খাদ্যশস্য দিয়ে আমরা সাদাকাতুল ফিতর আদায় করেছি জব খেজুর পনির কিশমিশ এসব দিয়ে আমরা জাকাত আদায় করতাম সাদাকাতুল ফিতর আদায় করতাম তো আম শব্দটি খাদ্য অর্থে ব্যবহার করা হয় পরিভাষায় যা দিয়ে ক্ষুধা নিবারণ করা যায় তাই এ তো আম এ তো আম দ্বারা টাকা পয়সা বুঝায় না তাছাড়াও রাসুল্লাহ সাল্লামের পূর্ব যুগ হতে মক্কা মদিনায় দিনার দেরহাম প্রভৃতি মুদ্রার প্রচলন ছিল কিন্তু তিনি ওই সময় সেই দিনার দেরহাম দিয়ে সাদাকাতুল ফিতের আদায় না করে বা আদায় করতে না বলে এক সা খাদ্যশস্যের মূল্য হিসাব দেরহাম প্রদানের নির্দেশ না দিয়ে বরং খাদ্যশস্য দিয়েই সাদাকাতুল ফিতির আদায় করেছেন এবং করতে বলেছেন খাদ্যশস্যের মূল্য দিয়ে ফেতর আদায় করা বা সাদাকা ক্রয় করে দেওয়াটা এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় নাই যারা ফেতরা দ্রব্যমূল্য এর টাকার বিনিময়ে আদায় করতে চান তাদের বক্তব্য মূলত কোরআন সুন্না থেকে পরিপন্থী কারণ আমরা দেখি কোরবানি এটা একটা অজীব অথবা সুন্না কেউ বলেছেন অজীব কেউ বলেছেন সুন্না তো কোরবানি আদায় করতে গিয়ে আমরা দেখি এখানে সকলেই একমত যে কোরবানির পরিবর্তে পশুর পরিবর্তে টাকা আদায় করলে কোরবানি আদায় হবে না তাহলে কোরবানির পশুর বিনিময়ে টাকা আদায় করলে যদি কোরবানি না হয় তাহলে সাদাকাতুল ফেতের পরিবর্তে টাকা আদায় করলে টাকা কেন আদায় হয়ে যাবে এই জন্য মনে রাখতে হবে কোরবানি যেরকম ভাবে পশু জবাইয়ের পরিবর্তে মূল্য দিয়ে আদায় করলে আদায় হয় না ঠিক এরকম ভাবে সাদাকাতুল ফেতেরও খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে মূল্য দিয়ে আদায় করলে আদায় হবে না সুতরাং আমাদের মনে রাখতে হবে এই সাদাকাতুল ফিতির আদায় করার জন্য যে পদ্ধতি যে পরিমাণ এবং যে খাতগুলো আদায় আলোচনা করা হলো আমরা সেই পরিমাণ সেই নিয়মে সেই খাতে আদায় করব কোরআন এবং সুন্না মোতাবেক চলব কোনো ব্যক্তি কোনো পীর কোনো ইমাম আমরা অন্ধ অনুসরণ করব না কোন ইমামের কথা যদি কোরআন এবং হাদিস অনুযায়ী হয় আমরা অবশ্যই মাথা পেতে মেনে নিব আর যদি কোন ইমাম কোন আলেম কোন মুফতি কোন শেখ কোন পীর এর কথা কোরআন এবং সুন্না পরিপন্থী হয় সেক্ষেত্রে আমরা কোরআন সুন্নাকে অনুসরণ করব আর ওই ব্যক্তির কথাকে তার মুখে ছুঁড়ে মারবো এটাই কোরআনের নির্দেশ এটাই হাদিসের নির্দেশ আল্লাহ সুবহান পবিত্র কোরআনে আমাদেরকে আদেশ করেছেন ফাইং তানা জাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি রাসূল যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে বিতর্কে লিপ্ত হও তাহলে তা আল্লাহ এবং তার রাসূলের কাছে ফিরিয়ে দাও রাসুল্লাহ সাল আলাইহি ওসাল্লামও তার বিদায় হজের ভাষণে স্পষ্ট বলে দিয়েছেন তারক্ত ফিক মামরাইন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি লং তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা তোমরা পদভ্রষ্ট হবে না পদচ্যুত হবে না গোমরা হবে না বিভ্রান্ত হবে না যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে শক্তভাবে ধারণ করে রাখবে সে দুটো জিনিস কি বড় বড় পীর বড় বড় আলেম বড় বড় মুফতি বড় মহাদ্দিস বড় ইমাম না আল্লাহর রসুল সাল আলাইসাল্লাম এগুলোর কোনোটাই বলেন নেই তিনি বলেছেন সেই দুটো জিনিস হচ্ছে কিতাব আল্লাহি ও সুন্নতা রাসূলিহি একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন আরেকটি হচ্ছে রাসুলের সহি হাদিস সুতরাং কোরআন এবং সুন্নাকে মাপকাঠি বানাতে হবে কোরআন এবং সুন্না দিয়ে আলেমকে পীরকে মুফতিকে এমামকে ওজন করতে হবে পীর দিয়ে কোরআন হাদিসকে নয় সেজন্য মনে রাখতে হবে সাদাকাতুল ফিতির একটি এবাদত এটা আদায় করা একটি এবাদত আমরা এটাকেও এখলাসের সঙ্গে রাসুল সাল্লাহ সাল্লামের তরিকে আদায় করব তাহলে এটা এবাদত হবে আর যদি রাসুল সাল্লাহ সাল্লামের তরিকা বাদ দিয়ে কোনো ইমামের তরিকা কোনো পীরের তরিকা বা কোনো মুফতির তরিকা মানি তাহলে এটা মুফতির এবাদত হতে পারে পীরের এবাদত হতে পারে ইমামের এবাদত হতে পারে আল্লাহর এবাদত হতে পারে না আসুন সাদাকাতুল ফিতের এবং অন্য অন্য সব এবাদতগুলো আমরা রাসুলের তরিকায় করার চেষ্টা করি আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন ওসল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক